আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেন তিনজন শিশু ছাড়া আর কেউ দোলনায় থেকে কথা বলেনি প্রথম জন ইসা আলাহিসাল্লাম দ্বিতীয় জন বনি ইসরায়েলের এক ব্যক্তি যাকে জুরাইজ নামে ডাকা হতো একদা ইবাদতে রত থাকা অবস্থায় তার মা এসে তাকে ডাকল সে ভাবল আমি কি তার ডাকে সাড়া দেব না সালাত আদায় করতে থাকব তার মা বলল হে আল্লাহ ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না জুরাইজ তার ইবাদতখানায় থাকত একবার তার নিকট একটি নারী আসলো তার সঙ্গে কথা বলল কিন্তু জুরাইজ তা অস্বীকার করল অতপর নারীটি একজন রাখালের নিকট গেল এবং তাকে দিয়ে মনোবাসনা পূর্ণ করল পরে সে একটি পুত্র সন্তান প্রসব করল তাকে জিজ্ঞেস করা হলো এটি কার থেকে স্ত্রীলোকটি বলল জুরাইজ থেকে লোকেরা তার নিকট আসলো এবং তার ইবাদতখানা ভেঙে দিল আর তাকে নিচে নামিয়ে আনলো ও তাকে গালিগালাজ করল তখন জুরাইজ অজু সেরে ইবাদত করলো অতপর নবজাত শিশুটির নিকট এসে তাকে জিজ্ঞেস করল হে শিশু তোমার পিতাকে সে জবাব দিল সেই রাখাল তারা বলল আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি সে বলল না তবে মাটি দিয়ে তৃতীয় জন বনি ইসরায়েলের একজন নারী তার শিশুকে দুধ পান করাচ্ছিল তার কাছ দিয়ে একজন সুদর্শন পুরুষ আরোহী চলে গেল নারীটি দোয়া করল হে আল্লাহ আমার ছেলেটি তার মতো বানাও শিশুটি তখনই তার মায়ের স্তন ছেড়ে দিল এবং আরোহীটির দিক মুখ ফেরালো আর বলল হে আল্লাহ আমাকে তার মতো করো না অতপর মুখ ফিরিয়ে স্তন্য পান করতে লাগল আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমি যেন নবী সাল্লাহ সাল্লামকে দেখতে পাচ্ছি তিনি আঙুল চুষছেন অতপর সেই নারীটির পার্শ্ব দিয়ে একটি দাসী চলে গেল নারীটি বলল হে আল্লাহ আমার শিশুটিকে এর মতো করো না শিশুটি তাৎক্ষণিক তার মায়ের স্তন্য ছেড়ে দিল আর বলল হে আল্লাহ আমাকে তার মতো করো তার মা বলল তা কেন শিশুটি বলল সেই আরোহীটি ছিল জালিমদের একজন আর এ দাসীটির ব্যাপারে লোকেরা বলেছে তুমি চুরি করেছ জিনা করেছ অথচ সে কিছুই করেনি